শঙ্কিত আমি আতঙ্কিত ব্যথায় জড়ানো মনটা বাচ্চারা আকুতে আর তো চিৎকার কালো ঘাসের দিনটা হরে কালো ঘাসের দিনটা বাঁচতে চেয়ে মৃত্যুর কুলে ডলেছে কত জীবন সইতে কি আর যায় পারা যায় স্বজনের মুখে কাঁদন আরে স্বজনের মুখে কাঁদন এই বাংলার দুঃখে বিশ্বের চোখে এই বাংলার দুঃখে বিশ্বের চোখে গড়াই শোকাত বাড়ি এত লাশ রাখবো কোথায় সাভার তুমি বৃত্তপুরী এত লাশ রাখবো কোথায় সাভার তুমি পুরী তোর বুকে এত আহাজারি কেন ওই বুক ফাটা কান্নাই করেছে আকাশ বাড়ি রানা প্লাজারও মরণ কূপের ইতিহাস হলো জারি এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরী এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যু পুরী কেউ হারালো ভাই বোন আর কেউ চাচাও বাবা ও বুঝ মায়ের বিলাপ কহে একই মরণের থাবা হরে একই মরণের থাবা নির্বাক চুকে হতাশায় সুখে বেদনা বিদুর্ম ভবনে চাপাইনি নিমিশেই ঝরে কয়েক সজীবন হাইরে কয়েক সজীবন শত দীক্ষার প্রাণাসী সাভার শত দীক্ষার প্রাণাসী সাভার এতই ইলাশের সারি এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যু পুরী এত লাশ রাখব কোথায় সবার তুমি মৃত্যু মৃত্যুপুরী আহত নিহত পঙ্গু হাই রে কি শ্রমিকের জীব পেটের দায়ে মৃত্যুর মুখে দাঁড়ানোর কি মূল্যায়ন হরে দাঁড়ানোর কি মূল্যায়ন বাবা হারিয়ে এতিম কত শিশুর মুখে কান্না কত সজনের বুকে বয়ে যায় শোকে অশ্রু ঝর্ণা হরে শোকে অশ্রু বন্যা স্বামী হারিয়ে দিশে হারা আজ স্বামী হারিয়ে দিশে হারা বিধবা কত নারী এত লাশ রাখবো কোথায় সাভার তুমি মৃত্যুপুরী এত লাশ রাখবো কোথায় সাভার তুমি পুরী তোর বুকে এত আহাজারি কেন ওই বুক ফাটা কান্নাই করেছে আকাশ ভারী রানা প্লাজারই মরল কূপের ইতিহাস হলো জারি এত লাশ রাখবো কোথায় সবার তুমি মৃত্যুপুরী এত লাশ রাখবো কোথায় সবার তুমি মৃত্যুপুরী